দিয়েছে সে ওটাকেই পরিপূর্ণ দিন মনে করে বসে আছে ইমামুল মুজাহিদিন শেখ আবদুল্লা আজম রাহিমাহুল্লাহ একটি উপমা দিয়ে বিষয়টি সুন্দরভাবে বুঝিয়েছেন তিনি বলেন দিন ইসলাম এখন হয়ে গেছে অন্ধ মানুষের হাতির মতো অন্ধ হাতটাতে হাতটাতে হাতির যে অংশটি ধরেছে সেটিকেই সে হাতি মনে করে বসে আছে যে অন্ধের হাত লেজে পড়েছে সে মনে করল হাতি হলো ঝুলন্ত নরম রশির মতো যার হাত হাতির প্যাটে পড়েছে সে মনে করল হাতি দেয়ালের মতো আর যার হাত হাতির পায়ে পড়েছে সে মনে করল হাতি মোটা খুঁটির মতো আমাদের দিনচর্চার অবস্থাও আজ অনেকটা এমনই যারা তালিমের ময়দানে গেছেন তারা ভাবতে শুরু করেছেন যে দিন হলো তালিম তাল্লুম তথা মাদ্রাসা এলম শেখা ও শেখানোর নাম দাওয়া তাস্কিয়া ইয়াদাত জিহাদ এগুলোর দরকার নেই যারা দাওয়ার ময়দানে আছেন তারা ভাবছেন দিন হলো কেবল তাবলিগের নাম তালিম তাস্কিয়া ইয়াদাত জিহাদ এগুলোর কোনো দরকার নেই এভাবে সবাই দিনের এক একটি শাখাকে আঁকড়ে ধরেছে এবং দিনের মূল চাহিদা ও দাবি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে প্রিয় ভাই দিনের এই শাখাগুলো পরস্পরের বিকল্প নয় বরং পরস্পরের পরিপূরক এ সবগুলো মিলে দিন সবগুলো শাখা প্রশাখাকে সমৃদ্ধ করে তোলার মাধ্যমে দিন প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিতে হবে তবে একামতে দিন তথা দিন প্রতিষ্ঠার মানহাজ পদ্ধতি হল দাওয়া এদাদ ও জিহাদ এই পদ্ধতি অনুসরণ করেই রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম আরবের মাটিতে তিনি ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন সেখান থেকে ইসলাম পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে কেবল তালিম তাল্লুমের মাধ্যমে কখনো জাহিলি সমাজ ব্যবস্থার পতন ঘটানো সম্ভব নয় তাই যারা ভাবছেন কেবল এলিম চর্চা করেই একামতে দিনের ফরজ আদায় করে ফেলবেন এবং দেশে দিন কায়েম হয়ে যাবে তা আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কিছুই নয় একইভাবে যারা কেবল খানকায় বসে আসকার কিংবা ওয়াজ নাসিহার মাধ্যমে একামাতে দিনের ফরজ আদায়ের কথা ভাবছেন তারাও আত্মপ্রবঞ্চনায় লিপ্ত হয়েছেন কেবল তালিম কিংবা তাস্কিয়ার মাধ্যমে ইতিহাসে কোনো জাতি তাদের ইমান উদ্দিনের হেফাজত করতে সক্ষম হয়নি কেবল তালিম ও তাস্কিয়ার মাধ্যমে নির্যাতিত মুসলিম উম্মার হেফাজত ও তাদের নেতৃত্ব কর্তৃত্ব ফিরিয়ে আনা কখনোই সম্ভব নয় প্রিয়নবী সাল্লাহ সাল্লাম ও তার সাহাবাদের মানহাজের দিকে তাকালে আমরা দেখতে পাই তারা কোনো খণ্ডিত সংস্কার প্রচেষ্টা চালাননি তারা ছিলেন রুহবানুল্লাইল অফুরসানুন্নাহার রাতের নিমগ্ন সাধক এবং দিনের অশ্বারোহী সৈনিক তারা একদিকে রাসুল সাল্লাহ আলী আসাল্লামের কাছ থেকে এল মাহরণ করেছেন দাওয়ার কাজও করেছেন তাজকিয়া ও আত্মশুদ্ধির কাজও করেছেন এবং অপরদিকে একামাতে দিনের জন্য সারা জীবন এদাদ জিহাদ অব্যাহত রেখেছেন সকল সাহাবি আলিম ছিলেন না সকল সাহাবি ফকেহ ছিলেন না সকল সাহাবি কারি ছিলেন না কিন্তু সকল সাহাবি মুজাহিদ ছিলেন আপনি একজন সাহাবি এমন পাবেন না যিনি জিহাদ করেননি প্রিয় ভাই রাসুল সাল্লাহ আলিম সাল্লাম ও সাহাবাইকেরাম রাদি আল্লাহ আনহুমি আমাদের আদর্শ তাদের অনুসৃত পথই উম্মার মুক্তির পথ রাসুল্লার দেখানো এদাদ ও জিহাদের পথ বাদ দিয়ে কেউ যদি কেবল মাদ্রাসা ভিত্তিক তাত্ত্বিক ইসলাম চর্চার দিকে আহ্বান করে কিংবা খানকা ভিত্তিক সুফিজম তথা বৈরাগ্যবাদের দাওয়া দেয় অথবা অন্য কোনোভাবে খণ্ডিত সংস্কারের প্রচেষ্টা চালানোর কথা বলে তবে এটি নিঃসন্দেহে গুমরাহী আপনার তালিম আপনার তাস্কিয়া এবং আপনার দাওয়া তখনই অর্থপূর্ণ হবে যখন তা একামাতে দিনের পথে কার্যকর ভূমিকা রাখবে যে তালিম এদাদ ও জিহাদের পথে বাধা হয়ে দাঁড়ায় যে পীর মুরিদি একামাতে দিনের কথা ভুলিয়ে দেয় যে দাওয়া রাষ্ট্রের কুফর ও শির্কের বিরুদ্ধে নিরবতা পালন করে এমন তালিম তাজকিয়া ও দাওয়া নিঃসন্দেহে গুমরাহী জাহিলি রাষ্ট্র ব্যবস্থাকে মেনে নিয়ে মুসলিম সমাজকে তাগুতের দয়ের উপর ছেড়ে দিয়ে তাগুতের বেঁধে দেয়া গণ্ডির ভেতর আরামে দিন গুজরান করার এই শিক্ষা রাসুলুল্লাহর নয় এই নিষ্ক্রিয়তার মানহাজ সাহাবাদের মানহাজ নয় অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় বর্তমানে মুসলিম সমাজে এই গুমরাহি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সেই সঙ্গে যুক্ত হয়েছে নানান ফেরকাবাজি ও দলাদলি বড় আফসোসের সঙ্গে বলতে হয় যে মাদ্রাসাগুলো থেকে এদাত ফরজ হওয়ার ফতু আসার কথা ছিল যে দারুল ইফতাগুলো থেকে জিহাদ ফরজ হওয়ার ফতু আসার কথা ছিল সেখান থেকে এখন জিহাদ হারাম হওয়ার ফতু আসছে যাদের দায়িত্ব ছিল এদাদ ও জিহাদের ব্যাপারে প্রচলিত সংশয়গুলো নিরসন করা তারাই এখন নতুন নতুন সংশয় বাজারজাত করছেন যে দায়ীদের দায়িত্ব ছিল রাষ্ট্রের শির্ক কুফুরের বিরুদ্ধে জনগণকে সচেতন করা তারা তো নিজেরা সতর্ক করছেই না বরং যারা সতর্ক করার চেষ্টা করছেন তাদেরকে জঙ্গি ও খারেজি ট্যাগ লাগাচ্ছে নাওজবিল্লাহিমিন জালিক প্রিয় ভাই দিনের খণ্ডিত প্রচেষ্টার এই গুমরাহি থেকে সতর্ক থাকুন চলমান পরিস্থিতি ও বাস্তবতার আলোকে আপনার ঘাড়ে কোন কোন ফরজগুলি এসে আপতিত হয়েছে তা খেয়াল করুন ব্যক্তিগত ও পারিবারিক জীবনে পরিপূর্ণভাবে দিন পালনে অভ্যস্ত হয়ে উঠুন দাওয়া এদাদ ও জিহাদের ময়দানে সাধ্য অনুযায়ী আপনার ফরজটুকু আদায় করুন ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাত উভয় জাহানে আপনি সফল হবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন آمين يا رب العالمين